আশায় আশাই জাহানম গেল খুদা আশায় আশায় জাহানম গেল খুদা না চাইলা ফিরিয়া আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জাহানম গেল খোদা না চাইলা ফিরিয়া আর কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া তোমার সনে কইব কথা তোমার সনে কইব কথা কবরে শুইয়া আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জাহানম গেল খুদা না চাই না ফিরিয়া আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া তুমি মুসার সনে কইলা কথা মুসার সনে কইলা কথা তোর পাহাড়ে নিয়া আর কতকাল থাকব বাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কতকাল থাকব বাবুদ তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জাহান গেল খোদা না ফিরিয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকব বাবুদ তোমার দিদার পানে চাইয়া তুমি ইব্রাহিমের সনে কইলা কথা ইব্রাহিমের সনে কইলা কথা আগুনে ফেলিয়া আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জাহানম গেল খোদা না চাইলা ফিরিয়া আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া তুমি ইচ্ছার সাথে কইলা কথা ইসার সাথে কইলা কথা নিজের কাছে নিয়া আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কাল থাকব বাবুদ তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জাহান গেল খোদা না চাই না ফিরিয়া আর কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া তুমি নহুর সাথে কইলা কথা নুহুর সাথে কইলা কথা তুফানে ভাষায় আর কত কাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া আর কতকাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া আশায় আশায় জাহান গেল খুদা আশায় আশায় জানম গেল খুদা না চাইলা ফিরিয়া আর কত কাল থাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া জলছে আগুনে বুক জুড়ে জলছে আগুনে বুক জুড়ে মাসুক পাইবার আশা আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরগা আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরগা জলছে আগুনে বুক জুড়ে মাসুক পাইবার আশা আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরগা আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরগা তোমার প্রেমে জলছে আগুন মুর্শিদ কে দেখলে জলে দিগু তোমার প্রেমে জলছে আগু মুর্শিদ কে দেখলে জলে দিগু সে আগু ছাই হইলা সে আগুনে ছাই হইলা যাইয়া চরমনা আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরগা আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরগা অঘ্রায়নার ফাল্গুন এলে চাপায় আগুন ওঠে চলে অগ্রায়নার ফাল্গুন এলে চাপায় আগুন ওঠে জলে সে আগুন থামাতে লাগে সে আগুন থামাতে লাগে জিকির সর্বদা আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরগা আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরগা তিন দিনের এই বয়ান কালে কত চোখে পানি ঝরে তিন দিনের বয়ান কালে কত চোখের পানি ঝরে চোখের জালে কারো নয় চোখের জালে কারো নয় সাগর হয়ে যা আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরগা আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরগা এত চোখের পানি দেখে মাসুক তুমি নাও না ডেকে এত চোখের পানি দেখে মাসুক তুমি নাও না ডেকে অধীর হয়েছে আছি অধীর হয়ে চেয়ে আছি কবে ডাকি আমায় আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরগা আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরগা জলছে আগু বুক জুড়ে জলছে আগু বুক জুড়ে মাসুক পাইবার আশা আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরগায় আশেক হইয়া হাত পেতেছি তোমারি দরগা